দরবারে অগণিত অসংখ্য শুকর আদায় করছি যিনি এক বৎসর পর্যন্ত আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রাখলেন শুধু হায়াতে বাঁচিয়ে রাখছেন তা নয় ইমানের হালাতে বাঁচিয়ে রাখছেন এক বছর অতিবাহিত হবার পর শবে বরাতের ইবাদত বন্দিগি করার জন্য আমাদেরকে আল্লাহ পাকের ঘরে সমবেত হওয়ার তৌফিক দান করলেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ যিনি আমাদেরকে মুসলমান বানালেন আল্লাহ সুবাহ ইমানদারকে মুসলমানকে খুব বেশি ভালোবাসেন যেহেতু সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ তাদের মধ্যে আল্লাহকে ডাকনেওয়ালা আল্লাহ পাকের উপরে ইমান লেনওয়ালা মানুষের সংখ্যা অনেক কম যারা আল্লাহকে মানে না তাদের সংখ্যা অনেক গুণে বেশি তো আল্লাহ পাকের সমস্ত বস্তু সব কিছু তারা উপভোগ করছে কিন্তু আল্লাহ রব্বুল আলমিনকে আল্লাহ বলে স্বীকার করতে তাদের কষ্ট হচ্ছে আল্লাহ পাক এতে খুব বেশি কষ্ট পান আর আমাদেরকে যে আল্লাহ পাক ইমান নসিব করলেন এটা আমাদের কোনো কৃতিত্ব নয় আমাদের যোগ্যতার বলে আমরা ইমান আনছি তেমনটা নয় বরং আল্লাহ পাকের মেহরবানি হয়েছে আল্লাহ পাক দয়া করেছেন এই জন্য আমাদেরকে ইমান নসিব করেছেন যারা বুদ্ধিতে শিক্ষায় অর্থে জ্ঞান গর্বে চেহারায় শুরুতে আমার থেকে আপনার থেকে অনেক গুণে বেশি কিন্তু আল্লাহ তাদেরকে ইমান দেন না আর আপনাকে আমাকে আল্লাহ পাক ইমান দান করেছেন এটার লাভ কতটুকু এটা এখন বুঝে আসবে না ইমানের দাম কত এখন বুঝে আসবে না কখন বুঝে আসবে যখন কবর দেশে আপনার আমার ঠিকানা হয়ে যাবে বিশেষ করে কেয়ামতের ময়দানে যেদিন ইমানদার আর ইমানদার সারা লোকগুলি পার্থক্য হয়ে যাবে সেদিন বুঝে আসবে যে ইমানের দাম কত এই জন্য আল্লাহ পাক মেহরবানি করে আমাদেরকে ইমান দিয়েছেন বেশি বেশি করে এর উপরে শুকর আদায় করা দরকার আরেকবার শুকর জানাই আলহামদুলিল্লাহ তো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ইমানের হালাতে আমরা যে মসজিদে ঢুকতে পারলাম এই অধিকার আল্লাহ আমাদেরকে দিয়েছেন অমুসলমানদের মসজিদে ঢুকার অবকাশ নেই অমুসলমানেরা আল্লাহ পাকের ঘরে ঢুকার অনুমতি নাই এই ঘরে ঢুকার অনুমতি একমাত্র ইমানদারের বাইতুল্লাহ ঘরের গেইটের মধ্যে লেখা আল্লাহ পাক বলতেছেন হে জগতের ইমানদারেরা তোমরা এই বাইতুল্লার মধ্যে নিরাপদে প্রবেশ করো যারা দুনিয়ার জীবনে বায়তুল্লার মধ্যে এইভাবে নিরাপদে প্রবেশ করার অনুমতি পাইবা আমি আল্লাহ পাক মেহরবানি করে তোমাদেরকে ওই জান্নাতের ঘরে ঢুকার অনুমতি দান করব আহা بسلام آمنين এই বাইতুল্লাহর একটা অংশ এই মসজিদ এটাও বাইতুল্লাহ এটাও আল্লাহ পাকের ঘর তো দুনিয়ার এই ঘরের মধ্যে এই মসজিদে ঢুকার অনুমতি কাদের ইমানদারদের এটা বহু বড় শকর আদায় করার বিষয় মুসলমানেরা দুনিয়ার সব ব্যস্ততাকে রেখে মনের আবেগে দূরে আইসা আল্লাহ পাকের ঘরে আশ্রয় নিয়েছে এটা সাধারণ কথা নয় আল্লাহ সবাইকে তার ঘরে ঢুকার অনুমতি দিবে না আল্লাহ পাকের ঘরে ঢুকার অনুমতি আল্লাহ তাকেই দিবে যে আল্লাহ পাকে হুকুমকে পালন করবে আল্লাহ যাকে ভালোবাসে আল্লাহ পাক যাকে মাগফেরাত দান করবে তাকেই তো আল্লাহ পাকের ঘরে ঢুকার অনুমতি দান করে যেমন মদিনা শরীফ সম্পর্কে রেসুরে পাক সাল্লাহ আলাইসাল্লামের সাদ ফরমান মা বাইনা বাইটি ওয়া মিম্বারি রাউজা মিন রিয়াদিল জান্না আল্লাহর হাবিব ফরমা আমার মিম্বর এবং আমার হুজরা যেই ঘরের মধ্যে আমি বসবাস করতাম তখন আল্লাহ রসুলকে সেখানে দাফন করা হয় নাই আম্মা জান আয়সা সিদ্দিকার রাজি আল্লাহ আনহার ঘরের মধ্যে ইশারা করে আল্লাহ রসুল বলছেন এই ঘর এবং আমার মিম্বরের মাঝখানে জান্নাতের টুকরা আছে জান্নাতের অগণিত টুকরা থেকে জান্নাতের অগণিত অংশ থেকে এইখানে একটা অংশ আছে এই হাদিসের ব্যাখ্যার মধ্যে মহাদিসিনে কেরাম ব্যাখ্যা লেখেন এটাকে জান্নাতের টুকরা বলে আল্লাহ রসুল কেন আহ্বান করেছেন দুইটা কারণ হতে পারে এক নম্বর কথা আল্লাহ পাক এই জায়গার মধ্যে যাদেরকে পৌঁছাইয়া দিবে আল্লাহ পাক কেমতের ময়দানে তাদেরকে আল্লাহর জান্নাতে যাওয়া নসিব করবে দ্বিতীয় নম্বর এই অংশটা কাবতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন যখন পৃথিবী প্রলয় হয়ে যাবে সারা পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে এই অংশটাকে আল্লাহ রব্বুল আলমিন কুদরতের দ্বারা জান্নাতের অংশ বানাইয়া দিবে এই জন্যই আল্লাহ রসুল বলছেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আমার ঘর এবং আমার মিম্বরের মাঝখানে জান্নাতের একটা টুকরা আছে আল্লাহ আকবার ওই জায়গাটার এত দাম এত দাম সেটার মধ্যে ইমানদার যাবে যারা জান্নাতে যাবে তাদেরকে নসিব করবে এই জন্য ঠিক তেমনি ভাবে দুনিয়ার মধ্যে আল্লাহ পাক আল্লাহর বায়তুল্লাহ ঘরের সামনে যেরকম লেখাইয়া দিছেন ও দোহল হা বে সালামিন আমিনী ঠিক ওই বাইতুল্লার মধ্যে ইমানদারেরা ছাড়া গাইরে ইমানওয়ালারা কোনোদিন ঢুকার অনুমতি পাবে না ঠিক তেমনি ভাবে দুনিয়ার ঘর এই মসজিদ যেগুলি আছে এগুলার মধ্যে ইমানদারেরাই ঢুকবে অন্যদের ঢুকার অনুমতি নাই তো যাদেরকে আল্লাপাক দুনিয়ার জীবনে এই মসজিদের মধ্যে জান্নাতের বাগানের মধ্যে প্রবেশ করালেন আমাদের বিশ্বাস আল্লাহ পাকের উপরে আল্লাহ আমাদেরকে মাফ করে কেয়ামতের ময়দানে জান্নাতের বাসিন্দা বানাবে প্রশ্ন হতে পারে হুজুর আমাদের মধ্যে আমরা যারা এখানে আসছি অনেকেই জীবনে কত অপরাধ কত পাপ নামাজ রোজার মধ্যে বহু ত্রুটি বিচ্ছুতি আছে হাদিস শরীফের মধ্যে রসুলে পাক সাল্লাহ সাল্লামের সাদ ফরমান আম্মা জান আয়সা সিদ্দিকার রাজি আল্লাহ আনহা হাদিস বর্ণনা করেন আমি শাহবাদের পনেরো তারিখ রাত্রিবেলা হঠাৎ করে আল্লাহর হাবিবকে তালাশ করে পাইলাম না অন্ধকার ঘর অন্ধকার ঘরের মধ্যে তালাশ করে দেখি আল্লাহর পয়গাম্বর নাই আমি চোখ খুলে উঠে এদিক সেদিক তাকালাম আল্লাহর পায়গম্বরকে খুঁজে পাই না আবার পিছন থেকে উঠে উঠে আমিও তালাশ করে দেখলাম অন্য কোন বিবিদের ঘরের মধ্যে আল্লাহ রসুল গেল কিনা তালাশ করে করে দেখলাম প্যারা নবী সাল্লাহ আলাইসাল্লাম জান্নাতুল বকি কবরস্থানের সামনে আল্লাহ রসুল দাঁড়িয়ে আছে আম্মাজান আয়সা বলেন আমি পিছন থেকে গিয়ে আল্লাহ রসুলের পিছে যখন দাঁড়াইলাম আল্লাহ রসুল অনুভব করলেন নজর করে দেখলেন আয়সা বলে আয়সা তুমি কেন আসলা বলে আর রসুল আল্লাহ মনের কথা আপনার কাছে গোপন করলেও তো লাভ হবে না যদি গোপন করি আল্লাহ পাক আপনাকে জানাইয়ে দিবেন আমার ধারণা ছিল আপনি আমার থেকে আমার ঘর থেকে উঠে অন্য কোনো বিবিদের ঘরে গেলেন কিনা আল্লাহ রসুল বলেন আয়সা দয়াল নবীর উপরে তুমি এই ধারণা কেন করলা আমি প্রত্যেক বিবিদের ঘরে কার কাছে কবে কোন দিন যাব এটা শরীয়তের মধ্যে বন্টন করা যার ঘরে যেই দিন থাকব সেখানে তার হক থেকে একটা চুল পরিমাণও আমি নষ্ট করব না তুমি ধারণা কেন করলা বলে আমি তো ইনসান মানুষ ধারণা হতে পারে আল্লাহ রসুল বলেন আয়সা তুমি কি জানো আজকার রাত্রটাকে কোন রাত্র বলা হয় বলে আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন বলে আয়সা আজকার রাত্রটা নিসফুমিন নিষ্পি শাহবান শাহবানের পনেরো তারিখ দিবাগত বিশেষ করে রাত্র এই রাত্র সম্পর্কে আল্লাহ রাবুল আলমিন ঘোষণা করেছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা এক নম্বর হল আল্লাহ রব্বুল আলমিন তিনি যেমনিভাবে প্রত্যেক রাত্রের শেষ অংশে আসমানের নিচে জমিনের প্রথম আসমানের মধ্যে আল্লাহ পাক নাজেল হয় হাদিসের ব্যাখ্যার মধ্যে লেখেন আল্লাহ পাক নাজেল হওয়া মানে আল্লাহ রহমত নাজেল হয় তো আল্লাহ পাক সেই আসমানে আইসা যেমনি ভাবে মানুষকে ডাকে আলাম ফিরিন ফা আগ ফিরালা আলাম ইমস্তার জুকিন ফা আরজুকালা আল্লাহ পাকের রহমত প্রত্যেকটা রাত্রের যখন দুই ভাগে তিন ভাগের দুই ভাগ যখন অতিবাহিত হয়ে যায় তৃতীয় ভাগের মধ্যে আল্লাহর রহমত ঈশা বন্দাকে ডাকে আবন্দা কেউ আসো নাকি যে তুমি গুণা করেছো তোমার গুণার থেকে মাপ চাইতেছ এমন কোন বান্দা যদি থাকো উঠো তোমার তোমার গুণা তুমি আমার কাছে মাফ চাও এমন কোন ব্যক্তি আস যে রোগে আক্রান্ত হয়ে আস বিভিন্ন কঠিন কঠিন রোগে তুমি আক্রান্ত হইয়া চিৎকার করতেছ তুমি আমার আল্লাহ পাকের কাছে শিফা চাও আমি আল্লাহ তোমাকে শিফা দান করে দিব রিজিকের ব্যাপারে কেউ এমন ভাবে অভাবে পড়ে আস রিজিকের কষ্ট পাইতেছ তুমি ওই রাত্রে উঠো আমার কাছে রিজিক তালাশ করো আমার কাছে রিজিক চাও আমি আল্লাহ জুকালা তোমার রিজিকের সমাধান আমি আল্লাহ করে দিব আয়সা যেমনি ভাবে প্রত্যেকটা রাত্রির মধ্যে এইভাবে করে আল্লাহ পাক ডাকতে থাকেন ঠিক আজকে শাবানের চোদ্দ তারিখ দিবাগত রাত্র অর্থাৎ পনেরোই শাবান এই শাবানের মধ্যে ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক আসমানের নিজের রহমত নিয়ে তার বন্দাকে ডাকতে থাকে এ বন্দা সারা বৎসর গত শাবান থেকে নিয়ে এই পর্যন্ত অপরাধ করেছ অন্যায় করেছ আমি আল্লাহ তোমাদেরকে মাফ করার জন্য একটা সুবর্ণ সুযোগ দিলাম কে এই সুবর্ণ সুযোগটা গ্রহণ করবা আসো আসো তোমরা আমার কাছে মাপ চাও আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব আম্মাজান আয়সা সিদ্দিকা বলেন রাসূল পাক সাল্লাল্লাহু সাল্লাম আমাকে এই কথা যখন বললেন তখন আল্লাহর রাসূল আমাকে বললেন এই তারিখ দিবাগত রাত্র সবে বরাত এই সবে বরাতের মধ্যে তুমি রাতভর ইবাদত করবা আর তারপরের দিনটা তুমি রোজা রাখবা আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব গুনাহ মাফ করে দিবে এটাই সেই নেসবে সাবান হাকিম এই আয়াতের তফসিরের মধ্যে বিভিন্ন রকমের মত পোষণ করেছেন কিছু কিছু ওলামাইকার মত আছে এই রাত্রের মধ্যেও মানুষের যেমনি ভাবে সবে বরাতের মধ্যে আর সবে কদরের মধ্যে যেমনি ভাবে তার রিজিক বন্টন হয় তার মৌতের লিস্টি লেখা হয়ে যায় তেমনি ভাবে আল্লাহ রসুলের এক হাদিস এই আয়াতের সাথে সম্পৃক্ত করে আল্লামা আহমদ ইমাম হাম্বলি রহমতুল্লাহ আলের থেকে তিনি নকল করেন বলতেছে দুনিয়ার মানুষ খবর রাখে না ঠিক এই রাত্রের ভিতরে হজরতে আজরাইল আলী সালাতামের কাছে এই বৎসরের মধ্যে যারা মৃত্যুবরণ করবে তাদের লিস্টিটা আজরাইল আলী সালামের হাতে চলে আসে আল্লাহর হাবি ফরমান সেই বন্দা তার জানা নাই সে বাজারের দিকে যায় সে বাড়ি করে বড় বড় বিল্ডিং তৈরি করতেছে দুনিয়ার কত প্লান প্রোগ্রাম তৈরি করতেছে আজরাইল আলাইসালাম বলতেছে অরে বন্দা তোমার জানা নাই তোমার মতের লিস্টিটা তো আমার হাতে চলে আসছে তোমার জানা নাই এই রাত্রির ভিতরে এই বৎসরের ভিতরে কে মারা যাবে কার মৃত্যু হবে কার লিস্টিটা কবরবাসীদের মধ্যে চলে গেল এটা আপনার আমার কারো জানা নাই ঠিক তেমনি ভাবে আমাদের মনে রাখা লাগবে আমার লিস্টিটা কি আজরাইল সালামের হাতে চলে আসলো কিনা ঠিক তেমনি ভাবে মৌতের এক মাস আগে আজরাইল আলাইসালাম তাকে লক্ষ্য করে বলে বন্দা তুমি বাড়ির পিছনে এত দৌড়াদৌড়ি করতেছ কত প্যারেশানি মাথার গাম পায়ে ফেলতেছ হ বন্দা তুমি দোকানের ব্যস্ততা আস আর মাত্র তোমার হায়াতের উনচল্লিশ দিন বাকি এইভাবে যখন হায়াত শেষ হতে থাকে এক সপ্তাহ যখন তার সামনে থাকে তখন আজরাইল আলাইসাল্লাম বলে অরে বন্দা এখনো কি ইয়া বাগিয়া শর্রে আকবিল ইয়া বাগিয়া শর্রে আকসির ইয়া বাগিয়াল খাইরে আকবিল আ ভালো কাম কারণেওয়ালা হায়াতের মাত্র ছয় দিন বাকি আছে এখনো সময় আছে জীবনের গোড়ার থেকে তবা গোড়া পরিষ্কার হয়ে যা ছয় দিন পরে তোমার লাশটা কবর হয়ে যাবে হজরতে আজরাইল আলাইসালাম হায়াতের তিন দিন শেষ হয়ে যায় বাকি তিন দিন সময় এই তিন দিনের সময় আবারও সতর্ক করে আ বান্দা এখনো সতর্ক হলে না মাত্র তিন দিন সময় বাকি আছে তিন দিন পরে তুমি দেখবা আর তোমাকে ডাকনিওয়ালা আর কেউ থাকবে না তোমার ঠিকানাটা কবরবাসী হয়ে যাবে আর খোদার বান্দা যখন হায়াতের শেষ শুরু হতে হতে একদিন হায়াত বাকি এখনো আমিও জানি না আপনিও জানেন না আবার লিস্টিটা কবর মাসির মধ্যে আজরাইল আলাইসালাম বলে অরে বন্দা এখনো তোমার সতর্ক হলো না মাত্র চব্বিশ ঘন্টা তোমার হায়াত বাকি আছে চব্বিশ ঘন্টা পরে তোমার ঠিকানাটা কবরে হয়ে যাবে আ ভাইরা এই জন্য হায়াতের অবস্থা মনে রাখা লাগবে হাজরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই রাস্তা দিয়া যাইতেছে একজন মানুষ যুবক সে বিল্ডিং এর কাজের মধ্যে ব্যস্ত বিল্ডিং এর কাজ করতেছে নামাজের সময় চলে যায় নামাজ পড়ে না মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই ওই যুবকটার সামনে আগে দেয়া বলতেছে ওরে যুবক আ বাবা একটা কথা তোমাকে বলবো তুমি তুমি কি আমার কথাটা মনোযোগ দিয়া শুনবা মালিক ইবনে দিনার রাহমতুল্লাহ আলে যখন তাকে বলল বলে হুজুর কি বলবেন বলে আমি বলতে চাই বাবা এই বিল্ডিং এর কাজে এত ব্যস্ত হয়ে গেল নামাজ পড়লা কিনা যুবক লজ্জায় অবনত হয়ে গেল যে হুজুর নামাজ তো আসলে আমি পড়ি না বলে বাবা বলোটা কি নামাজ পড়ো না তুমি এই বাড়ির পিছনে এত মেহনত করতেছ আমি তোমাকে একটা প্রস্তাব দিব তুমি আমার প্রস্তাবটা যদি গ্রহণ করো তুমি ভালো করে করে বুঝে দেখো এই বিল্ডিংটার মধ্যে যত টাকা তোমার খরচ হয়েছে আর বাকি কত টাকা লাগবে বলে হুজুর আরো প্রায় আমার মধ্যে দেড় লক্ষ দেড় হাম আরো খরচ হবে হুজুর বলতেছে মালিক ইবনে দিনার বলে আমি তোমাকে বললাম তোমার এই দেড় লক্ষ দিনার তুমি যদি আমাকে দিতে যদি রাজি হও আমি আল্লাহ পাকের কাছ থেকে তোমার জন্য জান্নাত দেওয়ার জন্য ওয়াদা করলাম যুবক বুঝে আসে না জান্নাত পাবে দুনিয়ার মধ্যে বিল্ডিং বানাচ্ছে দেড় লক্ষ হাম এখনো কাজ করতে লাগবে আরো আর এই টাকাটা মালিক ইবনে দিনার আল্লাহর বলি চাইয়া বসছে কি বলবো বলে হুজুর আমি আগামীকাল আপনাকে বুঝে শুনে বলবো বলে যে বাবা তোমাকে আমি বুঝবার জন্য বলতেছিলাম সময় দিলাম রাত্রিবেলা বিছনার মধ্যে শুয়া মালিক ইবনে দিনার রাহমতুল্লাহ কথা শুনে যুবক নিজের অন্তরকে বুঝাইতে পার পারে না আরে কি বলতেছে আমি কি বলবো কি জবাব দিব আল্লাহ রব্বুল আলমিন তার মঙ্গল করবে এই জন্য রাত্রির শেষ ভাগে হঠাৎ করে তার দিলের মধ্যে যে একটা আবরণ ছিল আবরণটা যেন দূর হয়ে গেল মনে মনে চিন্তা আসলো আরে আল্লাহর অলি আমার কাছে যে বসছে বিল্ডিং হায়াতে বাসলে বানাইতে পারবো আমি দেড় লক্ষ দিনার মালিক ইবনে দিনারের হাতে নিয়ে আগামীকাল পৌঁছাইয়া দিব সকালবেলা থলির মধ্যে ভরে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই মসজিদের মধ্যে নামাজ পড়ান তার বাড়ির দিকে হুজরার দিকে রওনা দিয়েছে যাবার পরে বলে হুজুর আপনি যে বলছিলেন গতকাল আমাকে দেড় লক্ষ দিনার বাড়ি বানাইতে খরচ হবে এই টাকাগুলি আপনাকে দিয়ে দিলে আপনি একটা কথা বলছিলেন আপনি আমাকে জান্নাত দিবেন বলছেন মালিক ইবনে দিনার সাথে সাথে সেজদার মধ্যে পড়ে আল্লাহ পাখের কাছে দরখাস্ত করলেন আল্লাহ জান্নাতের মালিক তুমি তোমার একটা বন্দাকে আমি ওয়াদা করেছি জান্নাত দেওয়ার জন্য আল্লাহ জান্নাত তো আমি দিতে পারবো না তুমি তোমার বন্দাকে জান্নাত দেওয়ার জন্য ব্যবস্থা করো মালিক ইবনে দিনারকে বলতেছে হুজুর আপনাকে এইভাবে বলবো না একটা কাগজ আর কলম দিলাম আপনি এটার মধ্যে লেখা দেন যে আমি এক দেড় লক্ষ দিনারের বিনিময়ে এর সাথে জান্নাতের বেচা কিনা করলাম আমি যখন দুনিয়ার থেকে চলে যাব আমার কাফনের ভিতরে কাগজটা দেওয়ার জন্য আমি ওসিয়ত করে যাব মালিক ইবনে দিনার সেজদার থেকে মাথা উঠাইয়া আল্লাহ রব্বুল আলমিনের জাতির উপরে ভরসা করা তিনি কাগজের মধ্যে লিখলেন ইয়া আল্লাহ আল্লাহ তোমার একজন সাধারণ আত্মা গোলাম তোমার একজন বান্দা তোমার আরেকজন বান্দার সাথে আল্লাহ ন্যাক কথা বলে বলে জান্নাতের ওয়াদা করেছে আল্লাহ তুমি তোমার এই বান্দাকে ব্যাজ্যতি করো না আল্লাহ তুমি দয়া করে তার জন্য জান্নাতের ফাইসলা করে দাও এই কথা কাগজের মধ্যে লিখা নিচে দিয়া মালিক ইবনে দিনার দস্তগত দিয়া দিলেন ওই যুবক দেড় লক্ষ দিনার হজরতের হাতে দিয়া চলে আসছে আল্লাহ আকবর মালিক ইবনে দিনার রাহমতুল্লাহ আলাই দেড় লক্ষ দিনার হাতে নিয়া তিনি বাইর হয়েছে এই মহাল্লায় গ্রামে কারা অভাবে আছে কারা কষ্টে আছে কারো মেয়ে বিবাহ দিতে পারে না কে রোগে টাকার কারণে চিকিৎসা করতে পারে না কে না খাইয়া জীবন মাজুরিন মজুরের মতো জীবন জীবন যাপন করে সম্পূর্ণ টাকাগুলি ঘুরে ঘুরে প্রত্যেককে তিনি দান করে দিল আল্লাহ আকবর যুবক কাগজের টুকরা নিয়ে বাড়ি চলে আসছে খুব যত্ন করে কাগজের টুকরাটা রাখল এবং বাড়িওয়ালাদেরকে বলছে মানুষ বলতেছে তোমার মাথাটা খারাপ আরে এটা কি একটা কথা জান্নাত কি কেউ কাউকে এইভাবে দিতে পারে কিনা আরে যুবক তুমি বুঝতে পারো নাই মালিক ইবনে দিনারের কথার মধ্যে পড়ে গেলা যুবক বলতেছে যা বুঝে যে আসছে তাই করলাম আমি তোমাদেরকে ওসিয়ত করা যায় আমি মরে গেলে আমার কাফনের ভিতরে কাগজের টুকরাটা দিয়া দিবা আল্লাহ আকবর আল্লাহর রবুল রবিনের ফয়সালা বেশি দিন যায় নাই একদিন দুদিন তিন দিন চতুর্থ দিনের দিন যুবক দুনিয়ার থেকে চলে গেল চতুর্থ দিনের দিন যুবক আল্লাহ একবার হঠাৎ করে হার্ট অ্যাটাক করে যুবক মৃত্যুবরণ করল আরে যুবক দুনিয়ার থেকে চলে গেল তার আত্মীয় স্বজনরা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আরে বুঝতে পারলাম না কেমন করে তুমি এমন ব্যবসা করলা বিল্ডিং যদি তুমি দেড় লক্ষ টাকা যদি তুমি নাও দিতা বিল্ডিংটা বানাইবার মতো হায়াত তো তোমার নাই তোমার মাত্র হায়াত চার দিন দিনর যুবক তুমি তো জানো না আল্লাহর অলির নজর তোমার উপরে কেমন করে পড়ছে আল্লাহ তোমার জন্য বেড়া পাহাড়ের ব্যবস্থা করল যুবককে ঠিক তেমনি ভাবে যুবকের ওসিয়ত অনুযায়ী তার লাশের কাপনের প্যাচের ভিতরে ওইভাবে কাপড়টা দিয়েছে কাগজ দিয়া কাপন পেঁচাইয়া মাটির মধ্যে দাফন করে দিল আল্লাহ একবার পরের দিন মালিক ইবনে দিনার তিনি তো খবর রাখেন না পরের দিন ফজরের নামাজ পড়াবার জন্য যায় নামাজে দাঁড়াইলেন যায় নামাজে দাঁড়াইয়া নামাজ সালাম ফিরাইয়া দেখে মালিক ইবনে দিনারের যায় নামাজের ভিতরে এক টুকরা কাগজ দেখা যায় মালিক ইবনে দিনার নামাজের সালাম ফিরাইয়া কাগজের টুকরাটা হাতে নিয়ে দেখে আরে আজিব আমি যেই কাগজের টুকরাটা হাতে লেখা মালিক ইবনে দিনার দস্তগত দিয়েছিলাম এই কাগজটা আমার এখানে আবার কোথার থেকে আসলো মালিক ইবনে দিনার কাগজ হাতে নিয়া নজর করে দেখে উল্টা পিঠে আল্লাহ পাকের ভিন্ন কালি দিয়া লেখা ওরে মালিক ইবনে দিনার যার সাথে তুমি ওয়াদা করেছ আমি আল্লাহ তার ওয়াদা পূরণ করে দিয়েছি ওয়াদা যার সাথে করেছো আমি ওয়াদা পূরণ করেছি মালিক ইবনে দিনার চোখের পানি ছাড়তে ছাড়তে তিনি ওই যুবকের বাড়ির দিকে রওনা দিয়েছে আ যুবক ব্যাপারটা কি তাহলে কি যুবক কি দুনিয়ার থেকে চলে গেল নাকি মালিক ইবনে দিনার বাড়ির কাছাকাছি যখন গেলেন মানুষ দৌড়ে আইসা হুজুরকে বুকে জড়াইয়া ধরে বলে হুজুর ব্যাপারটা কি বুঝতে পারলাম না আপনি কেমন করে এই যুবকের জন্য এই কথা বললেন আজ তো চার দিন আগে যুবক দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল হুজুর ব্যাপার কি বলে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ বলে বাবা ঘটনা বুঝতে পারি না আমি যে একটা কাগজের টুকরা তাকে লিখে দিছিলাম সেই কাগজের টুকরাটা কোথায় আছে তোমরা বলতে পারো কিনা তার ভাই বলতেছে আল্লাহর জাতের কাসাম কাগজের টুকরাটা তার ওসিয়ত অনুযায়ী আমি কাপনের প্যাসের ভিতরে দিয়েছি মালিক ইবনে দিনার কাগজের টুকরাটা পকেট থেকে বাইর করে বলে দেখো তো এই কাগজের টুকরাটা চিনু কিনা কাগজের টুকরা সবাই দেখে হয়রান বলে হুজুর কাগজের টুকরা আপনার কাছে কেমন করে আসলো আমি তো নিজের হাতে কাগজের টুকরা কাপনের প্যাচের ভিতরে দিয়ে দিলাম আল্লাহ আকবর মালিক ইবনে দিনার বলতেছে আল্লাহর জাতের উপরে আমার বিশ্বাস যে আল্লাহ পাক লিখে দিলেন যে আল্লাহ তার এই বন্দাকে কবুল করা তাকে মাফ করে তার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে আল্লাহ আকবর সমস্ত যুবকেরা আরো সকলে আইসা বলে হুজুর আমি বাড়ি করব না আমার জন্য কিছু এরকম একটা ঘোষণা দেন আমার জন্য টাকা নিয়ে ঘোষণা দেন মালিক ইবনে দিনার বলে আর কারো জন্য এইভাবে ঘোষণা আসবে না সময় সব সময় আসে না রে বাবা আমার ওই সময় আল্লাহ পাক কুদরতি নজরে ওই যুবকের দিকে নজর পড়ে গিয়েছিল আল্লাহ পাক তাকে কবুল করবে চার দিন হায়াত মাত্র তার বাকি চার দিন আগে আল্লাহ পাক আবার নজরটা তার উপরে ফেলাইয়া দিছে চল মুসাফির বন্দ গটুরিয়া চল মুসাফির বন্দ গটুরিয়া আজ বি জালা কাল বি জালা জালা একদিন হবে মুসাফির মুসাফির বহু দূরের মুসাফির আমি আপনি আমাকে যাওয়া লাগবে হয়তো আজ যাব নতুবা কাল যাব নতুবা দশ দিন পরে নতুবা এক বছর পরে আমাকে যাওয়া লাগবে যেই বাড়ি যেই ঘর আর যেই দোকান যেই মহাব্বত আক্রিয়ে ধরলাম বাবা আমাকে এইটা সাইডা যেতে হবে যাওয়া লাগবে বহুদিন বহুদিন হায় আশা ছিল যাইব মাওলা তোমারই কাছে বহুদিন ধরে আশা ছিল যাইব মাওলা তোমারই কাছে যেতে যেতে দিন পুরালো আর কতদিন বাকি আছে যেতে যেতে দিন ফুরালো আর কতদিন سے আল্লাহ আর কয়দিন বাকি আছে জানি না যাওয়া লাগবে মসজিদ তার জায়গায় খাড়ে থাকবে এই দোকান তার জায়গায় পড়ে থাকবে এই ফ্যান তার জায়গায় ঘুরতে থাকবে আমি আব্দুল আব্বাল থাকবো না আপনি থাকবেন না তার জায়গার মধ্যে সব পড়ে থাকবে আবার ঠিকানাটা কোথায় হবে আমি কোথায় থাকব আমার সাথে কেমন ব্যবহার হবে আবার কবরের মধ্যে আমি কেমন ব্যবহার পাবো मौत का तुम समझा गाफिल अख्ताम जिंदगी है शाम जिंदगी और सुबह दवा में जिंदगी আ ভাইরা এই জন্যই বলছিলাম আজরাইল আলাইসালামের কাছে আজকাল রাত্রের ভিতরে এই বছরের মধ্যে কারা মৃত্যুবরণ করবে লিস্টিটা তার হাতে পৌঁছে যাবে আমরা জানি না আমার লিস্টিটা পৌঁছে যায় কিনা আগামী বছর সবে বরাতে আমি এই মিম্বরে বসবো কিনা আমার জানা নাই কোথা এই মাইকের সামনে কথা বলবো কিনা আবার খবর নাই আগামী বছর কোথায় থাকবো আগামী বছরের ভিতরে আবার ঠিকানাটা কবর দেশে হবে না কোথায় হবে বলার জানা মাহবুদ আল্লাহ দুনিয়াকে এমন ভাবে ধরলাম দুনিয়া আমাকে ছেড়ে দিবে ছেলে পেলেরা বৈশা বৈশাখ কাঁদবে তারা তারা দৌড়াবে কেউ ডাবের পানি দিবে কেউ চিনির পানি দিবে গাল বেয়ে বেয়ে পড়ে যাবে আর ভিতরের দিকে যাবে না ভিতরের দিকে যাওয়া রাস্তা বন্ধ হয়ে যাবে ওই সময় যদি হায়ারটুকু আল্লাহ তোমার জন্য যদি ব্যয় করতে পারি আল্লাহ পাক ওই রহমতের ফেরেস্তার বেষ্টনে রেশমি কাপড় নিয়ে আইসা আমার আপনার রুটাকে নিয়া রেশমি কাপড়ে পেঁচাইয়া আসমানের দিকে যখন নেওয়া শুরু করবে আসমানের তারা জমিন কানবে আসমান কানবে তারা কানবে আল্লাহ তোমার একজন নেককার বান্দা আল্লাহ আমাদের কাছে আসতেছে তার রুহের থেকে মেশকু আম্বরের গ্রাম শুরু হবে আল্লাহ আকবর মেশকু আম্বরের গ্রাম শুরু হবে আল্লাহ আকবার আইয়াতুহান নাফসুল মুতমাইন্না আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ও প্রশান্ত আত্মা বহুদিন পর্যন্ত জমিনের মধ্যে ছিল আজকে আমাদের কাছে আসতো সব ফেরেস্তারা ইনভাইট করে করে রুটাকে ইল্ডিনের মধ্যে আল্লাহ পাকের কাছে নেয়া সমর্থ করে দিবে হাদিস শরীফের মধ্যে বলে নেককারের রুটা জান্নাতের মধ্যে বিচরণ করতে থাকবে লেককারের রু জান্নাতের মধ্যে গাছের এই ডালার থেকে ওই ডালা যাবে ওই ডালার থেকে ওই ডালায় যাবে আল্লাহ আকবর যখন তাকে সিঙ্গা ফুদিয়া আবার কেমতের ময়দানে উঠানের সময় হবে আল্লাহ পাক সেই রুটা আবার তার ভিতরে পৌঁছাইয়া দিবে আল্লাহ আকবর সেদিন তার হায়াত কতই না দাবি হবে রাধিয়া তাম্মারুদি দিয়া তাকে বলবে অরে আত্মা তুমি আমার উপরে রাজি ছিলা আমাকে আল্লাহকে রাজি করার জন্য জীবনে কত কষ্ট করলা কত সেজদা দিলা আমাকে পাওয়ার জন্য কত চোখের পানি ফেললা আ বান্দা আজকে দেখবা আমি আল্লাহ তোমার উপরে রাজি হয়ে গেলাম তুমিও আমি আল্লাহর উপরে রাজি হয়ে গেলা রাজিয়া جنت اس لیے مطلوب ہے کہ دار القا کا ہے مقام الرضا ہے जन्नत इसलिए मतलब है कि दारुल्लका है मकामुर्रजा है আল্লাহ তোমার কাছে জান্নাত তো এই জন্যই চাই জান্নাতের মধ্যে গেলে আল্লাহ তুমি তোমার দিদার নসিব করবা আল্লাহ তোমার দিদার পাওয়ার আশায় আল্লাহ তোমার কাছে জান্নাত চাইতেছি আল্লাহ তুমি দয়া করে আমাদের সবাইকে জান্নাতওয়ালা বানাইয়া দাও না اللہ یا الہی مجھ مجھ سے کو دور کر یا الہی مجھ سے مجھ کو دور کر تاکہ دیکھو مجھ میں تجھ کو ایک نظر یا اللہ ہما آپ کے تم دور کر داؤ اللہ ہمیں جن ہمارے تما دیکھتے پاؤ আল্লাহ আমার মধ্যে যেন আমি তোমাকে দেখতে পাই আল্লাহ তোমাকে রাজি করে যেন কবরে যাইতে পাই আ বন্ধুরা আর আবা বাইরা আল্লাহ রবুল আলমিন কার হায়াত কতক্ষণ রাখছে কেউ জানি না এই জন্য বলছি মতের জন্য তৈয়ার হইয়া থাকি কখন আসবে কখন আসবে কখন আসবে আল মৌত তোহফাতুল মৌবিন আল্লাহ রসুল বলতেছে বান্দা আবান্দা মদ নামীয় একটা পার্টিশন তোমার জন্য সামনে রাখা হয়েছে আমি আল্লাহ তোমার সাথে সাক্ষাৎ করতে পারি না আমার দিদার তোমাকে দেখাইতে পারি না শুধু একমাত্র মৃত্যুটা না আসার কারণে যেদিন বান্দা মত এসে যাবে সেদিন থেকে আখেরাতের চক্ষু খুলে যাবে আর আমাকে দেখা তোমার জন্য আসান হয়ে যাবে আল্লাহ আকবর রসুল পাক সাল্লাহ সাল্লাম আপনাকে আমাকে আখেরাতের দিকে ডাকতেছে বাবা এই জন্য বলতেছিলাম আজকের এই ঘরের মধ্যে আল্লাহ যাকে পৌঁছালেন আল্লাহর কাছে দোয়া করো বাবা আল্লাহ সবাইকে যেন আল্লাহ মাফ করে দেয় একজনকে যেন আল্লাহ খালি হাতে ফিরাই না দেয় আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও সবাই তোমার হাবিবের মত একটা মানুষকে তুমি জাহাল্লামি বাড়াইও না আল্লাহ আল্লাহর সবগুলাকে তুমি মাফ করে দাও আল্লাহর সবাইকে তুমি মাফ করার দ্বারা করো আল্লাহ আল্লাহ পাক শুধু এই রাত্রির ক্ষমার জন্য একটা শর্ত দিয়েছে আল্লাহ রসুল তিনি বলেন আল্লাহ রসুল বলেন ইস্তাগো ফিরো রব্বাকুম আল্লাহ পাক বলে বান্দা খালেজ ভাবে একটু তবা কর আল্লাহ আমি ভুল করে ফেলছি আমি না বুঝে তোমার সাথে নাফরমানি করে ফেলছি আমি তোমাকে বুঝতে পারি নাই তোমাকে চিনতে পারি নাই এই জন্য ভুল করে ফেলছি আল্লাহ আমি তোমার কাছে তবায় দয়ায় নসুয়া করলাম তুমি দয়া করে আমার তাওবাকে কবুল করে আল্লাহ পাক কোরআন শরীফে বলতেছেন ইস্তাগফিরু রাব্বাকুম ইল্লাহু কানা গাফফারা আল্লাহ বন্ধু সে বান্দা মাফ চাও মাফ চাও আমার কাছে মাফ চাও আল্লাহ আকবর এক হাদিসের মধ্যে বলে লাউ তাম লাউলাম তাজনিবু যদি বান্দা তোমাদের গুণা যদি নাই হবে তাহলে আমি মাফ করব কাকে বান্দা এই জন্য তোমাদের গুণা হয়ে যাবে তোমরা যদি গুণা না করতা আমি এমন কাউমকে বানাইতাম যারা গুণা করে আমার কাছে মাফ চেয়ে চোখের পানি ছেড়ে দিত আমি আল্লাহ তাদেরকে মাফ করতাম আমার কাছে ভালো লাগে আমি আল্লাহ তাদেরকে মাফ করতে আমার কাছে ভালো লাগে এই জন্য ভাইয়েরা আল্লাহ পাকের কাছে আজকের রাত্রের খামার জন্য বড় শর্ত এটাই যে খালেজ ভাবে তবা করো গোসানিসি এখতিয়ার করো নিরিবিলি বৈশা বৈশা মানুষের মজলিসের মধ্যে যদি কান্না না আসে বাতি নিবাইয়া গাছতলায় পারো মসজিদের কোনায় পারো ঘরের মধ্যে দরজা বন্ধ করে পারো কাউকে সাথে না রাইখা প্রাণ ভরে আমার মা সুখের সাথে আমার প্রেমের আলাপটা আমি করবো আমার সুখ তোমার সাথে আমার প্রেমের কথা আমার মনের কথা কারো কাছে বললে কেউ বুঝে না কাকে বুঝাইতে পারি না কেউ ভালো বলে কেউ খারাপ বলে কেউ মন্দ বলে কেউ দুঃসার করে আল্লাহ মনের কথা একমাত্র তোমার কাছেই বলবো এই জন্য নিরিবিলি একটা সময় বাইর করো আল্লাহ রসুল যেমনি ভাবে আল্লাহকে ধ্যান পাওয়ার জন্য মক্কার বসতি ছাইরা গাড়ি হীরার মধ্যে নিরিবি একা একা নির্জনতার মধ্যে তিনি বসলেন আল্লাহ আকবর হাদি শরীফে বলেন এই জন্য ওম্মতেরা যদি তুমি এরকম নিরিবিলি চুপচাপ করে বৈশা বৈশা জীবনের গুণাগুলি আল্লাহর কাছে মাফ চাও আর চোখের পানি ছেড়ে দাও আল্লাহ পাক ওই মজলিসের মধ্যে মাফ তো করবেই আল্লাহ পাক বলে আমার রহমতের হাত দিয়া তোমার পানিগুলি আমি মুইসা দিব ও আল্লাহ আল্লাহ বন্দাকে মাফ করার জন্য বারবার করে ডাকতেছে وسارعوا আল্লাহর কাছে পাষাণ হৃদয় বেশি কঠিন অবস্থা যে অন্তরের মধ্যে চোখের পানি আসবে না আল্লাহ পাক বলে দুনিয়ার মানুষের কাছে অপরাধ করে যদি কেউ চোখের পানি ছেড়ে দিয়ে যখন বেল বেল করে কানতে থাকে ওই পাষাণ হৃদয় কিছুক্ষণ কঠোরতা হলে সেও আসতে তার উপরে নরম হয়ে যায় আমার আল্লাহ পাক বলে বান্দা আমি সব কিছু সহ্য করতে পারি কিন্তু বান্দার চোখের পানি আমি সহ্য করতে পারি না বান্দা যখন আমার কাছে চোখের পানি ছেড়ে দিবে আমি আল্লাহ জালালিয়তের কসম আমার রহমানিয়তের কসম আমি তাকে মাফ না করা পর্যন্ত আমার কাছে শান্তি আসে না এই জন্য হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলতেছে লায়ালি জুন্না মাম্বাকা মিন খসিয়াতিল্লাহ আল্লাহ হাবিব বলেন ওই চেহারাকে আল্লাহ কোনোদিন জাহান নামে নিবে না যেই চেহারার মধ্যে চোখের বাণীগুলি পাইয়া পাইয়া পড়ছে চোখের পানিগুলি পাইয়া গালের মধ্যে বসাইয়া দাও আল্লাহ চেহারার জন্য আগুন হারাম করে দিবে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রসুলকে দিয়ে বারবার করে ঘোষণা দিয়েছে অন্য হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলতেছে যেমন গাভীর ওলানের ভিতরে দুধকে আবার ঢুকানো সম্ভব না এই চক্ষু আমার ভয়ে কাঁদবে ওই চেহারাকে আগুনে ফালানো সম্ভব না এই জন্য বাবা কানবো তো তার কাছে কানবো দুনিয়ার মানুষের কাছে কাইটা কোনো লাভ নাই দুনিয়ার মানুষের কাছে মনের কথা বলেও কোনো লাভ নাই দর্দ দিল কেসে কাহো কুই তো গম খারো নেই দর্দ দিল কেসে কাহো কুই তো গম খারো নেই আয় খোদা তেরে সওয়া কুই মদদগার নেই ও আল্লাহ মনের ব্যথা মনের ব্যথা বলার মতো জায়গা কোথাও নাই কোথাও নাই কেউ নাই মনের ব্যথা একমাত্র বলবো আল্লাহ একমাত্র তোমার কাছে দর্দ দিল কেসে কুই তো গম খারণী اے خدا تیرے سوا کوئی مددگار তুমি ছাড়া বন্দাকে মাফ করার মতো কেউ নাই বন্দাকে উদ্ধার করার মতো কেউ নাই এই জন্য আল্লাহ সারেন্ডার করব তো তোমার কাছেই করব মাফ চাইব তো তোমার কাছে চাইব এই জন্য আল্লাহ বলছে ইস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গফারা শুধু মাফ চাও চাওয়ার মতো চাও আই দরগাহে মা দরগাহে না উমিদ নি সদবার আগর তওবা শেখাস্তি بازار বলে দুনিয়ার মধ্যে সব দরজার মধ্যে নৈরাসির দরজা আছে দুইবার চারবার পাঁচবার গেলে আরেকবার দেখলে তোমাকে ধাক্কায়া বাইর করে দিবে কতবার আসো তুমি আমার কাছে দুনিয়ার মধ্যে আর কি মানুষ নাই আমার কাছে এত কেন আসো আর আমার আল্লাহ বলতেছে বান্দা আমার দরবার মধ্যে কোনদিন নৈরাসি না তুমি একশো বার তবা করেছ একশো বার তবা ভাইয়া ফেলছ এখনো তোমাকে ডাকতেছি বন্ধা আসো আসো আসো ঈদ দর درگاہ ہے نہ درگاہ ہے نہ امید نی ست بار اگر توبہ شکستی بازا بازا بازا بندہ پھر سو আস কোথায় যাইতেছ কোথায় যাইতেছ যেদিকে যাইবা আমি ছাড়া আর কোন রাস্তা নাই যেখানে যাইবা সেখানে আমি বসা বান্দা ফিরে আস ফিরে আস বান্দা আমার কাছে নৈরাশি নাই আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব মাফ করে দিব আল্লাহ পাক সবাইকে মাফ করে দেয় সবাই বলুন আমি সবাইকে মাফ করে দিলে আপনার আমার জান্নাতের কমি হবে না তার জান্নাতে তিনি যাবে আপনার জান্নাতে আপনি যাবেন উদার মনে বলেন আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ রসুলের ওম্মদকে তুমি জাহাল্লামি বানাইও না আমাদের জন্য এত কষ্ট এত কষ্ট করল আবু জাহান আল্লাহ রসুল বাইতুল্লাহর সামনে সেজদায় পড়ে আছে আবু জাহেল উঠেন নারী বুড়িগুলি আল্লাহ রসুলের মাথার মধ্যে চাপা দিয়া দিল আবু জাহেল বলতেছে রসুলকে মাইজা ফেলবে আল্লাহ রসুল মাথা উঠাইয়া আরে উম্মতের জন্য এত কষ্ট এত কষ্ট করলাম শুধু আমার এই উম্মতের জন্য আরে উম্মতেরা আমাকে ভুলা যাইও না আমাকে ভুলা যাইও না রসুল পাক সাল্লাহ সাল্লাম আল্লাহ আকবার গতকাল আমাদের তালিমে বলছিলাম আদিশ্বরীর মধ্যে দেখা যায় খাইবরের যুদ্ধের মধ্যে আল্লাহ রসুল খাইবরের যুদ্ধ বিজয়ী হওয়ার পরে হাজরতে আলী রাজি আল্লাহ তালুর রানের মধ্যে আল্লাহ রসুল মাথা রাইখা তিনি একটু বিশ্রাম করতেছে আল্লাহ রসুলের চোখের মধ্যে ঘুম আইসা গেছে এই অবস্থায় সূর্য ডুবা যায় আলী রাজি আল্লাহ তালানহু দেখতেছে আল্লাহ রসুলের উপরে ওহি নাজের হইতেছে হাজরত আলী বলতেছে ওহির চাপে আমার রানটা ভাঙ্গা যেন চৌচির হইয়া যায় আমি তারপরেও সহ্য করে বসে আছি যেহেতু আমি নাড়াচাড়া করলে দয়াল নবীর ঘুম নষ্ট হবে দয়াল নবীর ঘুম নষ্ট হবে এই জন্য আমি আলি আমি সহ্য করে দাঁত কামড় দিয়া বসে আছি আমার রানটা যেন ভাইয়া চৌচির হইয়া যায় কিছুক্ষণ পরে আল্লাহ রসুলের ওহি যখন শেষ হল সূর্য ডুবে গেল আল্লাহ রসুল চোখ খুলে আমাকে জিজ্ঞাসা করে আলি আসরের নামাজ পড়ছ কিনা আমি বললাম ইয়া আল্লাহ আপনার মাথা আমার রানের উপরে থাকার কারণে আপনাকে আমি ডাক দেই নাই আপনার ঘুম নষ্ট হবে আসুরের নামাজ তো আমার কাজা হয়ে গেছে আল্লাহ রসুল সাথে সাথে আল্লাহ পাকের কাছে দরখাস্ত করলেন আল্লাহ তোমার নবীকে মায়া করতে দেয়া আলীর আসরের নামাজ কাজা হইয়া যায় আল্লাহ তুমি সূর্যটাকে উঠাইয়া দাও সূর্য উঠাইয়া দাও আমার আলী আসরের নামাজ পড়বে আদি শরীফের মধ্যে আল্লাহ রসুল বলতেছে আল্লাহ রসুল এই কথা বলার সাথে সাথে সূর্যটা আসমানের উপরে উঠে গেল হজরত আলী যাই আসরের নামাজ পড়ার পরে সূর্য আবার ডুবে গেল আল্লাহ রসুল বলতেছে আমার মায়া করে আলীর বেলা আসর নষ্ট হইয়া যায় এই আলিয়াকে আল্লাহ পাক সূর্য উঠাইয়া আসরের নামাজ পড়েছে বাবা আল্লাহ পাক যদি আলীর জন্য সূর্যকে উঠাইয়া দিতে পারে সেই রসুলের উন্মতেরা আল্লাহ রসুলের সুন্নত ধরে আস আল্লাহ রসুলকে মায়া করো আল্লাহ রসুলকে ভালোবাসো কে আবতের আমতের ময়দানে আল্লাহ পাক বলবে এই ফেতনার জামা জমানায় আমার উম্মত আমাকে এইভাবে ধরেছিল আল্লাহ আবার এই উম্মতকে তুমি জাহান নামে ফেলে দিও না আবার উম্মতকে মাফ করে দাও আল্লাহ রসুল এই উম্মত ছাড়া তিনি জান্নাতে যাবে না দে মুঝে আশকে মোহাম্মদ আর মোহাম্মদ মোহাম্মদিও মে গেল ও মোহাম্মদ হি মোহাম্মদ বিরদু মেলা রাত দিন পাল্লা এমন একজন নবী আমাদেরকে দিলা যার কথায় সূর্য উঠে নামে যার কথায় আসমানের চান দুই টুকরা হয়ে যায় আল্লাহ আকবর এই পায়গাম্বরকে আমরা জীবনটা দিয়া ভালোবাসার তৌফিক দাও না আল্লাহ আল্লাহ নিজের জীবন থেকে তোমার নবীকে বেশি ভালোবাসার তৌফিক দাও আল্লাহ ও আল্লাহ তোমার মহাব্বত তুমি কত মানুষকে দিলা আমাদেরকে তোমার মহাব্বত দিলে তোমার কোনো ক্ষতি হবে না আল্লাহ আমাদের সবার অন্তরের মধ্যে তোমার মহাব্বত দিয়ে দাও না আল্লাহ